স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ খোদার দানে ধন্য এ দেশ নেই যে রূপের শেষ খোদার দানে ধন্য এ দেশ নেই যে রূপের শেষ আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ এই জমি তোমার কামান তুমি জেনে রাখো শত্রু তুমি জেনে রাখো কি তুমি রেবে শত্রু তুমি জেনে রাখো তা রেবে স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ খোদার দানে ধন্য এদের নেই যে রূপের খোদার দানে ধন্য এদের নেই যে রূপের স্বাধীন সার্ব আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ সবাই হৃদয় মাঝে একই সুর বাজে সবাই হৃদয় মাঝে একই সুর বাজে মুটে মাঝি দিলে চাকি মুটে মাঝি মধুর পরিবেশ দিলে চাকি মুটে মাঝি মধুর পরিবেশ স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন জাগব আমাদের সোনার বাংলাদেশ খোদার গানে ধন্য খোদার গানে ধন্য আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ এই জমিনে মাটি সবার কামান কাটি এই জমিনে মাটি সবার কামান কাটি রাখো শুধু তুমি জেনে রাখো কি তুমি রেবে তুমি জেনে রাখো দাদা আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ খুদার দানে ধন্য এদের যে রূপের খুদার দানে ধন্য এদের যে রূপের শেষ স্বাধীনতার বোম আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ